জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে তিনি এক আনসারির সঙ্গে বিবাদ করেছিলেন যিনি বদরে শরিক ছিলেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট গিয়ে প্রস্তরময় জমিনের একটি নালা সম্পর্কে অভিযোগ করলেন তারা উভয়ে সেই নালা হতে পানি সেচ করতেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জুবাইরকে বললেন হে জুবাইর তুমি প্রথমে পানি সেচবে অতপর তোমার প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দিবে আনসারি তখন রেগে গেল এবং বলল হে আল্লাহ রসুল সে আপনার ফুপুর ছেলে হওয়ার কারণে এতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর চেহারা রং বদলে গেল অতপর তিনি বললেন তুমি সেচ করো অতপর পানি আটকে রাখো বাঁধ বরাবর পৌঁছা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জুবাই রদিল্লাহ আল্লাহকে তার পূর্ণ হক দিলেন এর আগে জুবাই রদিল্লাহ আল্লাহকে তিনি এমন নির্দেশ দিয়েছিলেন যা আনসারির জন্য সুবিধাজনক ছিল কিন্তু আনসারি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে রাগান্বিত করলে সুস্পষ্ট নির্দেশের মাধ্যমে জুবাই রদিল্লাহ আল্লাহকে তিনি তার পূর্ণ হক দান করলেন উরওয়াহ রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন জুবাই রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেছেন আল্লাহর কসম আমার নিশ্চিত ধারণা যে আল্লাহর বাণী অর্থাৎ কিন্তু না আপনার প্রতিপালকের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ তারা তাদের নিজেদের বিবাদে আপনাকে বিচারক হিসেবে মান্য না করে সুরা আননিসা আয়াত নম্বর পঁয়ষট্টি আয়াতটি সে ব্যাপারেই নাজিল হয়েছিল